মাফ করো রহম করো কবুল করো তবা নাফরমানির অভিশাপে হয়ে গেছি মুর্দা মাফ করো রহম করো কবুল করো তবা নাফরমানির অভিশাপে হয়ে গেছি মুর্দা ক্ষমা করো মৌলা ক্ষমা করো মৌলা ক্ষমা করো মৌলা ক্ষমা করো মৌলা মাফ করো রহম করো কবুল করো তবা না ফরমানির অভিশাপে হয়ে গেছি মুর্দা এই জিন্দগি এই বন্দেগি বানিয়ে নাও আপনা তোমায় নিয়ে কত স্বপ্ন বুনি তোমার করি যাচনা এই জিন্দগি এই বন্দেগি বানিয়ে নাও আপনা তোমায় নিয়ে কত স্বপ্ন বুনি তোমার করি যাচনা সবই তোমার হা হাওলা সবই তোমার হাওলা আমি তোমার গোলাম তুমি আমার মাওলা মাফ করো রহম করো কবুল করো তবা না ফরমানির অভিশাপে হয়ে গেছি মুর্দা ক্ষমা করো মাওলা ক্ষমা করো মাওলা ক্ষমা করো মাওলা ক্ষমা করো মাওলা স্বপ্নীল সুবাতাসে আশাগুলো ডানা মেলে তোমায় গিরে নতুন সারালো ঝিকিমিকি তারা তারাগুলো তোমার খুঁজে ঘুরে ফিরে স্বপ্নীল সুবাতাসে আশা আশাগুলো ডানা মেলে তোমায় ঘিরে নতুন সারালো ঝিকিমিকি তারা তারাগুলো তোমার খুঁজে ঘুরে ফিরে আপন করে কাছে টেনে দাও না জাতির সৌদা ক্ষমা করো মাওলা ক্ষমা করো মাওলা ক্ষমা করো মাওলা ক্ষমা করো মাওলা এক বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রভু তোমাকে খুঁজি পরম স্নেহের দয় কাবায় তোমার ছবি আঁকি দাও সুন্দরের জালওয়া দাও সুন্দরের জালওয়া দাও সুন্দরের জালওয়া দাও সুন্দরের জালওয়া ক্ষমা করো মাওলা ক্ষমা করো মাওলা ক্ষমা করো মাওলা ক্ষমা করো মাওলা ক্ষমা করো মাওলা ক্ষমা করো মাওলা